সপ্তদশ অধ্যায় জয় জয় মহাপ্রভু শ্রীগৌর সুন্দর জয় নিত্যানন্দ সর্ব শিব্যকলে বর মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর গুরুরূপে সংকীর্তন করে নিরন্তর যখন করে প্রভু নগর ভ্রমণ সর্বলোক দেখে যেন সাক্ষাৎ মদন ব্যবহারে দেখি প্রভু যেন দম্ভময় বিদ্যাবল দেখি বাসন দিও পায় ভয় ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণজ্ঞান নগর ভ্রমণ করে প্রভু নিজ রঙ্গে গুরুরূপে তা কয়ে সেবক সব সঙ্গে পাষণ্ডী সকল বলে নিমাই পণ্ডিত তোমারে রাজার আজ্ঞাই সে তরিত লুকাইয়া নিশাভাগে করহ কীর্তন দেখিতে না পায় লোক সাপে অনুক্ষণ মিথ্যা নহে লোকবাক্য সম্প্রতি ফলিল শরীর জ্ঞানে সেই কথা তোমারে কহিল প্রভু বলে অস্তু অস্তু এসব বচন মোর ইচ্ছা আছে করো রাজদর্শন পড়িল সকল শাস্ত্র অল্প বয়সে শিশু জ্ঞান করি মোরে কেহ না জিজ্ঞাসে মোরে খোঁজে হেন জন কোথাও না পাও জীবাজন মোরে খোঁজে মুই তাহা চাও পাষণ্ডী বলে রাজা চাহিব কীর্তন না করে পাণ্ডিত্য চর্চা রাজা সে জবন তৃণজ্ঞান পাশন্দিরে ঠাকুর না করে আইলেন মহাপ্রভু আপন মন্দিরে প্রভু বলে হইল আজি পাশণ্ডী সম্ভাস সংকীর্তন কর সবে দুঃখ যাও নাশ নৃত্য করে মহাপ্রভু বৈকুণ্ঠ ঈশ্বর চতুর্দিকে বেরিগায় সব অনুচর রহিয়া রহিয়া বলে আরে ভাই সব আজি কেনে নহে মোর প্রেম অনুভব নগরে হইল কিবা পাশন সম্ভাস এই বা কারণে নহে প্রেম পরকাশ তোমা সবার স্থানে বা হইল অপমান অপরাধ খমিয়া রাখ মোর প্রাণ মহাপাত্র অদ্বৈত ভ্রুকুটি করি নাচে কেমতে হইব প্রেম নাড়া শুষিয়াছে মই নাহি পাও প্রেম না পায় শ্রীবাস তিলি মালি শনে কর প্রেমের বিলাস অবধূত তোমার প্রেমের হইল দাস আমি সে বাহির আর পণ্ডিত শ্রীবাস আমি সব নহিলাং প্রেম অধিকারী অবধূত আসি হইলা প্রেমের ভাণ্ডারী যদি মোরে প্রেমযোগ না দেহ গোসাই সুশিব সকল প্রেম মোর দোষ নাই চৈতন্যের প্রেমে মত্ত আচার্য গোসাই কি বলয়ে কি করে কিছু স্মৃতি নাই সর্বমতে কৃষ্ণ ভক্ত মহিমা বাড়ায় ভক্তগণে যথা বেচে এই বিকায় যে ভক্তি প্রভাবে কৃষ্ণে বেচিবারে পারে সে যে বাক্য বলিবে কি বিচিত্র তারে নানা রূপে ভক্ত বাড়ায়েন গৌরচন্দ্র কে বুঝিতে পারে তান অনুগ্রহ দণ্ড ঠাকুর বিষাদে না পাইয়া প্রেম সুখ হাতে তালি দিয়া নাচে অদ্বৈত কৌতুক অদ্বৈতের বাক্য শুনি প্রভু বিশ্বম্বর আর কিছু না করিলা তার প্রত্যুত্তর সেই মতো রড় দিলা ঘুচাইয়া দ্বার পাছে ধায় নিত্যানন্দ হরিদাস তার প্রেমশূন্য শরীর থুইয়া কিবা কাজ চিন্তিয়া পড়িলা প্রভু জাহ্নবীর মাঝ ঝাপ দিয়া ঠাকুর পড়িলা গঙ্গা মাঝে নিত্যানন্দ হরিদাস ঝাপ দিলা পাছে হাতে ব্যতে নিত্যানন্দ ধরিলেন কেশে চরণ চাপিয়া ধরে প্রভু হরিদাসে দুইজনে ধরিয়া তুলিলা লইয়া তীরে প্রভু বলে তোমরা বা ধরিলে কি সেরে কি কার্যে রাখিব প্রেম রহিত জীবন কিসেরে বা তোমরা ধরিলে দুইজন দুইজনে মহাকম্প আজি কিবা ফলে নিত্যানন্দ দিগ চাহি গৌরচন্দ্র বলে তুমি কেনে ধরিলা আমার কেশভারে নিত্যানন্দ বলে কেনে যাহ মরিবারে প্রভু বলে জানি তুমি পরম বিহবল নিত্যানন্দ বলে প্রভু ক্ষমহ সকল যারে শাস্তি করিবারে পারো সর্বমতে তার লাগি চল নিজ শরীর ছাড়িতে অভিমানে সেবকেরা বলিল বচন প্রভু তাহে লইবে কৃভৃত্যের জীবন প্রেমময় নিত্যানন্দ বহে জল যার প্রাণ ধনবন্ধু চৈতন্য সকল প্রভু বলে শোনো নিত্যানন্দ হরিদাস কারো স্থানে কর পাছে আমার প্রকাশ আমার দেখিলা বলি বলিবা বচন আমার আজ্ঞায় কহিবা কথন মুই আজি সঙ্গপে থাকিব এই ঠাই কারে পাছে কহ যদি মোর দোষ নাই এই বলি প্রভু নন্দনের ঘরে যায় এই দুই সঙ্গপ কইল প্রভুর আজ্ঞায় ভক্ত সব না পাইয়া প্রভুর উদ্দেশ দুঃখময় হইল সবে শ্রীকৃষ্ণ আবেশ পরম বিরহে সবে করেন ক্রন্দন কেহ কিছু না বলয়ে পড়ে সর্বমন সবার উপর যেন হইল বজ্রপাত মহা অপরাধ হইলা নাথ অপরাধ হইয়া প্রভু প্রভুর বিরহে উপবাস করি গিয়া থাকিলেন গৃহে সবেই চলিলা ঘরে শোকাকুলি হইয়া গৌরাঙ্গ চরণ ধন হৃদয়ে বান্ধিয়া ঠাকুর আইলা নন্দনাচার্যের ঘরে বসিলা আসিয়া বিষ্ণু খট্টার উপরে নন্দন দেখিয়া গৃহে পরমমঙ্গল দণ্ডবত হইয়া পড়িলা ভূমিতল সত্তরে দিলেন আনি নূতন বসন তিতাবস্ত্র এরিলেন শিশচী নন্দন প্রসাদ চন্দনমালা দিব্য অর্ঘগন্ধ চন্দনে ভূষিত কইল প্রভুর শ্রী অঙ্গ কপ্পুর তাম্বুলানি দিলেন শ্রীমুখে মুখে ভক্তের পদার্থ প্রভু খায় সুখে পাশরিলা দুঃখ প্রভু নন্দন সেবায় সুকৃতি নন্দন বসি তাম্বুল যোগায় প্রভু বলে মোর বাক্য শুনহ নন্দন আজি তুমি আমারে করিবে সঙ্গপন নন্দন বলে প্রভু এবার দুষ্কর কোথা লুকাইবা তুমি সংসার ভিতর হৃদয়ে থাকিয়া না পারিলা লুকাইতে বিদিত করিল তোমা ভক্ত তথা হইতে যে নারীলা লুকাইতে ক্ষীর সিন্ধু মাঝে সে কেমনে লুকাইব বাহির সমাজে নন্দনাচার্য বাক্য শুনি প্রভু হাসে বঞ্চিলেন নিশি প্রভু নন্দন আবাসে ভাগ্যবন্ত নন্দন অশেষ কথা রঙ্গে সর্বরাত্রি গোয়াইলা ঠাকুরের সঙ্গে ক্ষণপ্রায় গেল নিশা কৃষ্ণ কথা রসে প্রভু দেখে দিবস হইল পরকাশে অদ্বৈতের প্রতিদণ্ড করিয়া ঠাকুর শেষে অনুগ্রহ মনে বাড়িল প্রচুর আজ্ঞা কইল প্রভু নন্দন আচার্য চাহিয়া একেশ্বর শিবাস পণ্ডিতে আনগিয়া সত্তরে নন্দন গেলা শিবাসের স্থানে আইলা শিবাসে লইয়া প্রভু সেইখানে প্রভু দেখি ঠাকুর পণ্ডিত কাঁধে প্রেমে প্রভু বলে চিন্তা কিছু না করি হোমনে সদয় হইয়া তারে জিজ্ঞাসে আপনে আচার্যের বার্তা কহ আছেন কেমনে আরো বার্তা লহ বলে পণ্ডিত শ্রীবাস আচার্যের কালীপ্রভু হইল উপবাস বারে আছে প্রভু সবে দেহ মাত্র দর্শন দিয়াতারে করহ কি তার্থ অন্যজন হইলে কি আমরাই সহি তোমার সে সবেই জীবন প্রভু বহি তোমা বিনা কালী প্রভু সবার জীবন মহাসহ্য বাসিলাম আছে কি কারণ যেন দণ্ড করিলা বচন অনুরূপ এখনে আসিয়া হও প্রসাদ সম্মুখ শিবাসীর বচন শুনিয়া কৃপাময় চলিলা আচার্য প্রতি হইয়া সদয় মূর্ছাগত আসি প্রভু দেখে আচার্যেরে মহা অপরাধী যেন মানে আপনারে প্রসাদে হইয়া মত্ত বুলে অহংকারে পাইয়া প্রভুর দণ্ড কম্পদেহ ভারে দেখিয়া সদয় প্রভু বলে উত্তর উঠ আচার্য হেরো আমি বিশ্বম্বর লজ্জায় অদ্বৈত কিছু না বলে বচন প্রেমযোগে মনে চিনতে প্রভুর চরণ আরবার বলে প্রভু উঠ আচার্য চিন্তা নাহি উঠি করো আপনার কার্য অদ্বৈত বলে প্রভু করাইলা কার্য যত কিছু বলো মোরে সব প্রভু বাহ্য মোরে তুমি নিরন্তর লওয়াও কুমতি অহংকার দিয়া মোরে করাও দুর্গতি সবাকারে উত্তম দিয়াছ দাস্য ভাব আমারে দিয়াছ প্রভু যত কিছু রাগ লওয়াও আপনে দণ্ড করাহ আপনে মুখে এক বলো তুমি করো আর মনে প্রাণ ধন দেহ মন সব তুমি মোর তবে মোরে দুঃখ দাও ঠাকুরালি তোর হেন কর প্রভু মোরে ভাব দিয়া চরণে রাখো দাসী নন্দন করিয়া শুনিয়া অদ্বৈত বাক্য শ্রী গৌর সুন্দর অদ্বৈতেরে কহে সর্ব বৈষ্ণব গোচর শুনো শুনো আচার্য তোমারে তত্ত্ব কই ব্যবহার দৃষ্টান্ত দেখো তুমি রাজপাত্র রাজস্থানে চলে যখন দাড়ি প্রহরীরা সব করে নিবেদন মহাপাত্র যদি গোচরিয়া রাজস্থানে জীব্যলই দিলে রহে গোষ্ঠীর জীবনে যেই মহাপাত্র স্থানে করে নিবেদন রাজাজ্ঞা হইলে কাটে সেই সব জন সব রাজ্যভার দেই যে মহাপাত্রের অপরাধে সভ্য হাতে তারে শাস্তি করে এই মতে কৃষ্ণ মহারাজ রাজেশ্বর কর্তাহর্তা ব্রহ্মা শিব যাহার কিঙ্কর সৃষ্টি আদি করিতেও দিয়াছেন শক্তি শাস্তি হোকে কেহ না করে দিরুক্তি রমাদি ভবাদিও কৃষ্ণদণ্ড পায় প্রভু সেবকের দোষ ক্ষময়ে সদায় অপরাধ দেখি কৃষ্ণ যার শাস্তি করে জন্মে জন্মে দাস সেই বলিল তোমারে উঠিয়া করহ স্নান কর আরাধন নাহিক তোমার চিন্তা করহ ভোজন প্রভুর বচন শুনি অদ্বৈত উল্লাস দাসের শুনিয়া দণ্ড হইল বড় হাস এখন এসে বলিনাথ তোর ঠাকুরালী নাচেন অদ্বৈত রঙ্গে দিয়া করতালি প্রভুর আশ্বাস শুনি আনন্দে বিহবল পাশরিল পূর্বযত বিরহ সকল সকল বৈষ্ণব হইলা পরমানন্দ তখনে হাসেন হরিদাস নিত্যানন্দ এসব পরমানন্দ লীলা কথা রসে কেহ কেহ বঞ্চিত হইল দৈব দোষে সে চৈতন্যের প্রেমপাত্র শ্রী অদ্বৈত রায় এ সম্পত্তি অল্প হেন বুঝয় মায়ায় অল্প করি নামানিহ দাস হেন নাম অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান আগে হয় মুক্তি তবে সর্ববন্ধনাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস এই ব্যাখ্যা করে ভাষ্যকারেরও সমাজে মুক্ত সব লীলা তত্ত্ব কহি কৃষ্ণ ভজে কৃষ্ণের সেবক সব কৃষ্ণ শক্তি ধরে অপরাধী হইলেও কৃষ্ণ শাস্তি করে হেন কৃষ্ণ ভক্ত নামে কোন শিষ্যগণ অল্প হেন জ্ঞানে দ্বন্দ্ব করে অনুক্ষণ সেসব দুষ্কৃতি অতি জানিহ নিশ্চয় যাতে সর্ববৈষ্ণবের পক্ষ না হিলয় সর্বপ্রভু গৌরচন্দ্র ইথে দ্বিধাজার তার ভক্তি শুদ্ধ নহে সেই দূরাচার গর্ধব শৃগাল তুল্য গণ লইয়া কেহ বলে আমি রঘুনাথ ভাব গিয়া সৃষ্টি স্থিতি প্রলয় করিতে শক্তি যার চৈতন্য দাসত্ব বই বড় না হিয়ার অনন্ত ব্রহ্মাণ্ড ধরে প্রভু বলরাম রাম সেও প্রভুদাস্য করে কেবা হয় আন জয় জয় হলধর নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে যাহারও কৃপায় তাহার প্রসাদে হয় চৈতন্যেতে রতি যত কিছু বলি সব তাহারও সকতি আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর এবারও ভরসা চিত্তে ধরি নিরন্তর শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ প্রভু জান বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতী মধ্যখণ্ডে ভক্ত মহিমাবর্ণং নাম সপ্তদশ অধ্যায়